من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما মসজিদের মোহতারাম খতিব এবং ইমাম সাহেব এবং মসজিদ এলাকার মুরব্বিয়ান একরাম যুবক ভাইরা আল্লাহ তালার দরবারে অনেক শুকর যে আজকে এদিনই মসজিদ আল্লাহ তালা আমাদেরকে করার কৌশিক দান করেছেন আল্লাহর দিনকে বোঝার জন্য কিছুটা সময় আমরা একত্রিত হতে পেরেছি দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে সমস্ত বিষয়গুলোর উপর ইমান আনা জরুরি আমরা যে সমস্ত বিষয়গুলোকে আসলে বিশ্বাস করে ইমানদার হয়েছি তার বিস্তারিত আলোচনা ইমানে মুফাসলের মাঝে আসছে যে বিশ্বাসগুলো ইমানের জরুরি বিষয় যে আমন্ত বিল্লাহী ও মালা ইকাতিহি বা কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়ৌমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমরা আমাদের রব হিসেবে আমাদের ইলাহ হিসেবে আল্লাহকে স্বীকার করি এজন্য আমরা মুসলিম এবং আল্লাহকে স্বীকার করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবীকে স্বীকার করা এবং দিনকে স্বীকার করা প্রতিদান দিবসকে স্বীকার করা বিচার দিবসকে স্বীকার করা আখেরাতকে স্বীকার করা এটা জরুরি বিষয় আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা করব এটা হলো আখেরাতের বিশ্বাসকে সামনে ওর আনেকারিমের শুরুতেই মুত্তাকিদের গুণাবলী আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মুত্তাকি তারা আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন মুত্তাকি হলো তারা যারা আল্লাহর পক্ষ পাঠানো কিতাবকে স্বীকার করে কিতাবকে বিশ্বাস করে তারা হল মুক্তা যারা বিশ্বাস করে আপনার কাছে যে কিতাব দিল করা হয়েছে এই কিতাবটি যারা বিশ্বাস করে এরা হলো মুক্তা এটা হলো মুক্তাকিদের একটা গুণ এর পরের গুণে আলোচনা করা হয়েছে আর যারা দৃঢ়তার সাথে আখেরাতকে বিশ্বাস করে এরা হল মুক্তি আখেরাতের একটা জীবন আছে এটাকে বিশ্বাস করতে হবে আর এই আখেরাতের জীবনটা এটা মৃত্যুর পর শুরু হয় মৃত্যুটা শেষ মৃত্যুটা শুরু দুনিয়ার জীবনের শেষ আর মৃত্যুটা আখেরাতের জীবনের কবি বলতেছেন মৌত কো সমঝা হে তুনে ইখতামে জিন্দগি দর হাকিকত মৌত হে সুবহ হে দওয়ামে জিন্দগি মৃত্যুকে তুমি তোমার জীবনের খতম মনে করতেছ কিন্তু আসলে মৃত্যুর দ্বারা জীবন শুরু হচ্ছে জীবন শেষ হচ্ছে मौत का जदीद मजाक जिंदगी का नाम है ख्वाब के पर्दे में बेदारी का एक पैगाम है আসলে মৃত্যুর দ্বারা ঘুম ভাঙে কেউ ঘুমায় না মৃত্যুটা আসলে ঘুম না খাবকে কে মে আসলে ঘুমের একটা পর্দা বেদারি কে পেগাম এর দ্বারা আসলে মানুষ তার চোখ খুলে যায় একে বাজে বি দাবর দুখতা আসতে শেখ কবি বলতেছেন যে একটা বাঘ পাখি তার আপনার ডানা আছে ওরা কিন্তু চোখ সিলাই করা দেখে না দিচ্ছে আর আরেকটা বাঘ পাখি তার ডানাগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে তার আর উড়ার শক্তি নাই কিন্তু চোখ ফেলে দেওয়া হয়েছে সে দেখে সব কিছু এক বাস পাখি তার ডানা আছে উঠতেছে কিন্তু চোখটা সেলাই করে দেওয়া একে একে যে একটা বাস পাখি তার ডানা আছে উড়া কিন্তু চোখটা সেলাই করে দেওয়া হয়েছে দেখে না কিছুই দেখে না অত উড়ে কল্পনা করে ভাবে অনেক কিছু আর আরেকজনের ডানা নাই ডানা ছিঁড়ে দেওয়া হয়েছে তার ডানা আহত কিন্তু সে দেখতেছে সব কিছু একটা জীবন হলো আমরা কাজ করতেছি দেখি না কিছু আর আরেকটা জীবন হলো দেখবো সব কিছু কিন্তু করার কিছুই করার কিছুই নেই করার কিছুই থাকবে না এটা সবার জীবনে এই জীবনটা আছে আল্লাহ কোরআন দ্বারা বলতেছেন কুল্লু নাফসিন দায়িকাতুল প্রত্যেকটা ব্যক্তি তাকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ নবীকে বলতেছেন নবী মানুষদেরকে এই মৃত্যুর কথা মনে করা যায় إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون নবী আপনি মানুষদেরকে মনে করিয়ে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু নিশ্চয়ই যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ যে মৃত্যুটা থেকে তুমি বাঁচতে চাচ্ছ যে মৃত্যুর সাথে তুমি যুদ্ধ করছ বেঁচে থাকার যুদ্ধ করছ মৃত্যুটা অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে তবে তোমরা তোরা ইলা আর এরপর তোমাকে মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে সাবধান মৃত্যু হবে মৃত্যুটা শেষ না মৃত্যুর পর তোমাকে তোমার মালিকের সামনে দাঁড়াতে হবে যেখানেই তুমি থাকো মৃত্যু সেখানেই তোমার পর্যন্ত পৌঁছবে وجاءت سكرة الموت بالحق وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ বলতেছেন পরম সত্য সহ মৃত্যু উপস্থিত হবে দালিকা মা কুন্তা মিনহু তাহিদ ইহাই সেই মৃত্যু যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছে এটাই সেই মৃত্যুর পর আখেরা শুরু আখেরাতের জীবন শুরু দুনিয়ার জীবন শেষ আখেরাতের জীবন শুরু الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন জীবনকেও তিনি সৃষ্টি করেছেন আমাদের জীবনকে যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন তো আমাদেরকে এই যে দুনিয়ার এই জীবনে তিনি পাঠিয়েছেন মৃত্যু দিয়ে পাঠিয়েছেন মৃত্যু ছাড়া কাউকে পাঠাবেন এই জন্য আগে মৃত্যুর কথা বলা হয়েছে যে দুনিয়াতে আমাদেরকে যে পাঠানো হয়েছে মৃত্যু দিয়া পাঠানো হয়েছে জীবন যেটা দেওয়া হয়েছে এরপর মৃত্যু আছে মৃত্যু দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কেন তিনি জীবন দিলেন তারপরে এই মৃত্যু কেন এই মৃত্যু তিনি তোমাদেরকে যাচাই করে দেখতে চান তিনি তোমাদের একটা পরীক্ষা দিতে চান আমালা তোমাদের মাঝে কারা ভালো এটা দেখতে চান আল্লাহ এটা বলেন নেই তোমাদের মাঝে কারা খারাপ এটা আমি দেখতে চাই এটা বলেন নেই বলছেন আমি দেখতে চাই তোমাদের মাঝে কারা ভালো তোমরা কত ভালো হতে পারো আমি এটা দেখতে চাই মৃত্যুর পর যারা দুনিয়াতে ভালো এদের সাথে আল্লাহ ভালো আচরণ করবে মৃত্যুর পর যারা খারাপ তাদের সাথে খারাপ আচরণ করা হবে মৃত্যুর পর যারা ভালো এদের সাথে ভালো আচরণ করা হবে আর যারা খারাপ তাদের সাথে খারাপ আচরণ করা আল্লাহ এই কথাটাই কোরআনের মাঝে বলতেছে প্রত্যেকটা ব্যক্তি তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আর মৃত্যুটাই কিন্তু শেষ না আর কেমতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে তার সমুচিত প্রতিদান তাকে বুঝিয়ে দেওয়া হবে যে প্রতিদান তার পাওনা সেই প্রতিদানই তাকে দেওয়া হবে যে ভালো আচরণের উপযুক্ত তার সাথে ভালো আচরণ করা হবে আর যে খারাপ আচরণের যে শাস্তির উপযুক্ত তার সাথে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে وإنما توفون أجوركم يوم القيامة কেয়ামতের দিন এক কঠিন দিন সেই দিনটাই বিচারের দিন সেই দিনটাই হিসাবের দিন সেই দিনটাই সফলতার দিন সেই দিনটাই ব্যর্থতার দিন আল্লাহ বুঝাচ্ছেন সফলতা আর ব্যর্থতার দিন হলো হাসুরের দিন কারা সফল সেই সিদ্ধান্ত তো হাসুরের ময়দানে হবে আর কারা ব্যর্থ সেই সিদ্ধান্তটাও কিন্তু হাসুরের ময়দানে হবে হাসুরের ময়দানে সিদ্ধান্ত হবে সফল কারা আর ব্যর্থ কারা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ বলতেছেন সফল ব্যক্তি হলো তারা যারা জাহান নাম থেকে বেঁচে যাবে যারা জান্নাতি হয়ে যাবে এরা হলো সফল আলহামদুলিল্লাহ এরা হলো সফল যারা জাহান নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতি হয়ে যাবে এ সমস্ত মানুষরা হলো সফল হাসরের ময়দান চাই কঠিন ময়দান হাসরের ময়দানে আমল নামা হাসরের ময়দানে আমল নামাগুলোকে উপস্থাপন করা হবে আল্লাহ নবীকে বলতেছেন প্রত্যেকটা অপরাধী ব্যক্তিকে সেদিন আপনি দেখবেন তারা ভীত প্রত্যেকটা অপরাধী ব্যক্তি সেদিন তারা ভীত হয়ে যাবে আমল নামাকে দেখবে তারা আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره দুনিয়াতে কিছু দেখা যায় না তো আমল দেখা যায় দুনিয়াতে আমল দেখা যায় না আমরা ঢাকনা দিয়ে রাখতেন ঢাকনার কারণে আমলগুলো দেখা যায় না হাসরের ময়দানে ঢাকনা খুলে দেওয়া হয় দুনিয়াতে আমরা কেউ কাউকে চিনি না হাসরের ময়দানে দেখার সাথে সাথে সবাই সবাইকে চিনবে দুনিয়াতে মানুষ কিনা যায় না তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন কুদরত দ্বারা ডেকে রেখেছে কেউ চিনে না স্বামী স্ত্রীকে চিনে না দুনিয়া স্ত্রীও স্বামীকে চিনে না চিনার কোনো উপায় নাই আল্লাহর মেহরবানি আল্লাহ ঢেকে রেখেছেন প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা স্ত্রীকে ঢেকে রেখেছেন প্রত্যেকটা মানুষকে ঢেকে রেখেছে আল্লাহ ঢেকে রেখার কারণে কেউ দেখে না যে আমার আমলটা কেমন আমলগুলো কেউ দেখে একমাত্র দেখে না আপন কুদ্রুদ্দার দুকাউ একে কাতের একটা কালো পাথরের উপর একটা কুচকুচে কালো পাথরের উপর একটা কুচকুচে কালো পিঁপড়া হাঁটতেছে সেই অন্ধকার আমাবস্যার রাত্রিতে সেই কুচকুচে কালো পাথরের উপর যে কালো কুচকুচে একটা পিঁপড়া হাঁটতেছে সেই পিঁপড়ার যে যে প্রত্যেকটা কদম প্রত্যেকটা পাশে অগ্রসর করে সামনে হাঁটতেছে আল্লাহ সেই পিঁপড়ার প্রত্যেকটা পাখি পর্যন্ত দেখে এরকম দেখেন তিনি গুণাবিনা আছে বান্দার গুণাগুলো কিন্তু তিনি দেখেন দেখেন না আল্লাহ দেখেন না আমার গুণা আল্লাহ দেখেন কেউ দেখেন গুণাবিনা উনি আমার এটাকে ঢেকে রাখেন দেখেন ভাইটা আছে দেখেন ভাইটা اگر با پیدر جائیں گے جو ید کرنے پیدر بے گما خشی میری رد بسے اگر شیش راضی نبا شد خیش چوبے گا لگا ناشی برا ند پیش اگر بند چابک نیائی سرکار عزیز اشنا خدا اندگار وگر بر رفیقان باشد شفیق بفر تنگ بگری دل بے رفیق ولیکن خدا وند بالا و پوست فعیسی آدھر ریزق برکت نباست کبھی مختصر তোমার বাবার সামনে যাওয়া অপরাধ করো তোমার বাবা যদি দেখতে পায় সাথে সাথে তোমার মায়ের কাছে বলে দেয় যে ছেলের এই অপরাধ করতে দেখছি তোমার ছেলে এই করছি বলে না মা যদি দেখে তুমি অপরাধ করছো তো মা দেখার পরে বাবারে জানায় যে আপনার ছেলে এই সমস্ত কাজ করতেছে এই আপনার ছেলে এই আপনার ছেলের পরিচয় বাবা মার চেয়ে বেশি মহব্বতটা কেউ করেন করেন তোমার মায়ের যদি কোরবানি হয় মা কষ্টের কথা খালার কাছে বলবে আর আল্লাহর অবস্থা দেখো দেখেন সব বলেন বলেন ধাইকে রাখ হাসুরের ময়দানে খুলে দেওয়া হবে জীবনে যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলছে একটা মিথ্যা কথা বলছে একটা মিথ্যা কথা বলছে হাসরের ময়দানে সে যখন দাঁড়াবে তার মিথ্যা কথাটা দেখা যাবে একজন ব্যক্তিকে একটা মিথ্যা অপবাদ দিতে হাসরের ময়দানে তার সাথে দেখা যাবে সবাই দেখবে যে এই পাপ সে করছে এটা দেখা যায় দুনিয়াতে দেখা যায় হাসরের ময়দানে দেখা যায় সব দেখা যায় কয়েকটা অনুপরিমাণও কেউ যদি কোনো নেকি করে তাও দেখা যাবে অনুপরিমাণ যদি গুণাহ থাকে গুণাগুলো দেখা যাবে ইয়ারা সে দেখতে পাবে আর আমল নামাজে দেওয়া হবে এই আমল নামাকে দেখার পর সে বলতে থাকবে মালি হাদের কিতাব এটি কেমন আমল নামা লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা এই আমল নামার মাঝে আমার ছোট বড় জীবনের সমস্ত কাজ তো এটাকে ধারাবাহিকভাবে লিখে রাখা হয়েছে সব দিকে আছে আমি তো ভুলে গেছি অথচ সব এখানে লেখা আছে আমল নামা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا সে যা আমল করছে যে সমস্ত কর্ম করছে তার সমস্ত কর্মগুলোকে সে উপস্থিত পাবে তার মনে হয়ে যাবে করছি সব একটাও অস্বীকার করার উপায় না ওলা ইয়াজিম রব্বুকা আহাদা তোমার রব কিন্তু কাউকে জুলম করবেন না সেদিন ইনসাফ করবে ভালো লোকদেরকে জান্নাতের কথা দেওয়া হবে খারাপ লোক এদেরকে জাহান নামে পাঠায় দেওয়া জান্নাতে যারা যাবে এরা চিরদিনের জন্য জান্নাতে যাবে যারা জাহান নামে যাবে তারাও চিরদিনের জন্য জাহান নামে যাবে عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ইদা সার আহলুল জান্নাতি ইলাল জান্নাতি ওয়া আহলুন নারি ইলান নারি যখন জান্নাতীরা তারা জান্নাতের মধ্যে চলে যাবে আর যারা জাহান্নামী চিরকালের জন্য জাহান্নামী তারা জাহান্নামের মধ্যে তাদের চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জি আ বিল মাউতি তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে আনা হবে মৃত্যুটাকে একটা দুপার আকৃতিতে জান্নাত আর জাহান নামের মাঝে মৃত্যুটাকে উপস্থিত করা হবে তোমা ইদবাহ তারপর মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে মৃত্যুটাকে জবাই করার পর সোম্মাই মোনাবিন এক ঘোষণাকারী সে ঘোষণা করে দিবে ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ওয়া আহলান নারি লা মাউতা হে জান্নাতীরা তোমরা শোনো মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে মৃত্যু শেষ হয়ে গেল চিরদিনের জন্য তোমরা জান্নাতে বসবাস করতে থাকো আর কোনোদিন মৃত্যু আসবে না আর জাহান্নাবীদেরকে ঘোষণাকারী ঘোষণা করে জানিয়ে দিবে হে জাহান নামীরা শুনে রাখো ইয়া আহলান নারী লা বাউতা হে জাহান্নামীরা মৃত্যুকে কিন্তু জবাই করে দেওয়া হয়েছে মৃত্যু আর কোনোদিন আসবে না মৃত্যুকে খতম করে দেওয়া হয়েছে এ ঘোষণা যখন হয়ে যাবে জান্নাতিরা আনন্দে ফেটে পড়বে এত আনন্দিত জান্নাতের লোকেরা হবে আনন্দের চুটে তাদের চোখ থেকে পানি বের হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে কারণ জান্নাতের করলে নিয়ামত এই নিয়ামতের মাঝে তাদের মনের মাঝে শঙ্কা এই নিয়ামত এটা কত দিনের এই নিয়ামত কি আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে কারণ দুনিয়াতে নিয়ামত আসছে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়েছে তারা দেখবে যে কোন নিয়ামত চিরস্থায়ী না জান্নাত তো চিরস্থায়ী যখন জানায় দেওয়া হবে চিরদিনের জন্য ঠিকানা জান্নাত মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে পেরেশানি নাই তারা পর্যন্ত পেরেশানি দিল কখন চলে কারণ দুনিয়াকে দেখতে দুনিয়াতে ফুল দেখতে গাছের মাঝে ফুল দেখতে দেখতে কত সুন্দর ফুল কয়েকটা দিন পার হওয়ার পর দেখতে যে এ ফুলটা তো আর সুন্দর না গোলাজ গুলশান জুদা বাসাতে গোলাজ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানাদ আগর মানাদ সবে মানদ সবে দিগর নমি মানদ গুলাব গুল জুদা গস্তা তরু তাজা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ দুনিয়া দেখছে ফুল বাগানের ফুল বড় সুন্দর ফুল বাগানের ফুলটা বড় তর তাজা কত সুন্দর করে ফুলটা ফুটেছে কিন্তু তিন দিন চার দিন যাওয়ার পর দেখে যেন এই ফুলটা থেকে পাপড়ি গুলো তো ছুটে ছুটে পড়ে যাচ্ছে আগের মানা দে সবে মানা দি আগের মানা দে সবে মানা দি সবে দিগার নমি মানা এটা সুন্দর যদি থাকে এটা তো একদিনের সৌন্দর্য পরের দিন এটা সৌন্দর্য শেষ হয়ে গেছে হামেশা ইজ্জতে মেহবা বা একে খাওয়াটা নবী মানাবি আগর মানাবে সবে মানাবে সবে দিগর নবী মানাবে হামেশা ইজ্জতে মেহবা দুনিয়াতে দেখতে প্রথম দিন যখন মেহমান হইছে প্রথম দিন আমাকে দেখে সবাই উৎসাহিত হইতে সবাই আনন্দিত হইছে আমাকে বিশেষভাবে সমাদর করা হইছে আমার জন্য কোরমা পোলাও পাকানো হইছে দ্বিতীয় বেলা আমি যখন মেহমান থাকছি দ্বিতীয় বেলা দেখলাম আর কোরমা পোলাও নাই দ্বিতীয় বেলা কিন্তু কোরমা পোলাওয়ের মেহমানদারি থাকে নাই তৃতীয় দিন আমি যখন মেহমান থাকছি দেখলাম যে আজকে তো আমার বিদায়ের প্রতীক্ষায় সবাই অপেক্ষা করতেছে সবাই অপেক্ষা করতেছে যে কখন আমি বিদায় দিব আমাকে কেউ চাচ্ছে না এখন কেউ আনন্দ সহকারে কথাবার্তা বলতেছে না বলতেছে দুনিয়াতে শিশু অবস্থায় যখন আসছে সবাই চুমু খাইতে সবাই আদর করতে মহাপত করতে এখন যখন বৃদ্ধ বয়স সবাই অপেক্ষা করতেছে সবারই অপেক্ষা যে কখন তিনি চলে যাবেন কখন কে চলে যায় হামেশা ইজ্জতে মেহমা খানা নবী মানাদ আগর মানাদ সবে মানাদ সবে অধিকার নমি মানা দে আগার মানা দে সবে মানা দে সবে দিগার নমি মানা দে হিজাবে নৌ আরু সাদর হিজাবে নৌ আরু সাদর বরে সৌহর নমি মানা দে আগার মানা দে সবে মানা দে সবে দিগার নমি মানা দে अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हिजाबे नौ आरू सादर बरे शौहर नमी मानद अगर मानद सबे मानद সবে দিগার নমি মানাদ প্রথম দিন যখন এই বাড়িতে বউ হিসাবে তাকে গ্রহণ করা হইতে তার কত আদর তার মাথার মাঝে কত সুন্দর ঘুমটা কত সুন্দর ঘুমটা হিজাবে বরে সৌহার নমি মানাবে এই ঘুমটা কিন্তু চিরদিনের ঘুমটা না আস্তে আস্তে ঘুমটা থাকে না এই যে লজ্জাটা চিরদিনের লজ্জা না একটা সময় এ বাড়ির মাঝে তার কোনো লজ্জা সরম থাকে না আজকের আদব এটা কিন্তু চিরদিনের আদব না এই আদব কিন্তু চিরদিন এই বাড়িতে থাকে না দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখের আমটা চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী জান্নাতের হুরদের জান্নাতের মাঝে জান্নাতীদেরকে তারা গজল শোনাবে নাহনুল খালিদা তু পালা নবী তু নাহনুল খালিদা তু পালা নবী তু ওয়ানাহনুন নাহনুন তু পালা নবাতু তারা ভাববে যে তোমরা কি আমাদের জন্য চিরদিনে তারা জান্নাতীদেরকে শোনাবে আমরা চিরদিনে নাহনুল খালিদা তু পালা নাবিদু আমাদের শেষ নাই আমরা চিরদিনের জন্য তোমাদের আর আমাদের এই সৌন্দর্য আল্লাহ এই সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন এই সৌন্দর্য চিরদিনের আমাদের সৌন্দর্যের মাঝেও কোনো ঘাটতি পড়বে না কোনো ঘাটতি পড়বে না فلا نسخط ونحن الراضيات فلا نسخط طوبى لهم لمن كان لنا وكنا له তারা বলতে থাকবে আমরা তোমাদের প্রতি চিরদিনের জন্য সন্তুষ্ট চিরদিনের জন্য সন্তুষ্ট পালা হাত কোনোদিন তোমাদের প্রতি আমরা রাগান্বিত হব না আর তারা বলবে ধন্য তারা আমরা যাদের জন্য আর যারা আমাদের এই মৃত্যু মৃত্যু তারা আটকে রাখছিল মৃত্যুর পর প্রথম ঠিকানা কবর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাজিফের মাঝে অ্যাকসেপ্ট করেন ইদা তকবিরের মেয়ে যখন কোন মৃত ব্যক্তিকে তাকে কবরের মাঝে রাখা হয় আতা ও মালাকা দুইজন ফেরেস্তা তাদের কাছে আসে ফেরেস্তা এসে তাদেরকে প্রশ্ন করে মান রব্বুকা তোমার রবকে এ প্রশ্ন যখন হয় মানুষ দুই ধরনের তারা পায় এক ধরনের লোক তো তারা সাথে সাথে জবাব দিয়ে রব্বি আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ আরেক প্রকার মানুষ তারা আফসোস করতে থাকে হা হা লা আদরি হ্যাঁ আফসোস আমরা তো জানি না এই শিক্ষা তো আমরা পাই নাই এই শিক্ষা তো আমরা অর্জন করি নাই প্রশ্ন হয় ওমা দিন ওকা হাদিসের কথা বলতে ওমা দিন এ প্রশ্ন যখন হয় তো যারা দিনকে গ্রহণ করেছে তারা তো উত্তর দেয় দিন ইয়াল ইসলাম আমাদের দিন হলো ইসলাম আর অন্যরা বলতে থাকে হা হা লা আদরি হ্যাঁ আমরা তো জানি না প্রশ্ন করা হয় কে সেই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল একদল তো বলতে থাকে হুয়া রসুল্লাহ ও তিনি তো আল্লাহর রসুল আমরা তার প্রতি ইমান এনেছি তার কথাগুলোকে আমরা সত্য বিশ্বাস করেছি আর আরেক প্রকার লোক বলতে থাকে হা হা যাদের উত্তর সঠিক হয় আল্লাহ রসুল হাদিসের মাঝে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় পাপড়ি সৌহকে জান্নাত তার কবরের মাঝে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাত তাকে জান্নাতের লেবাস পরিধান করিয়ে দাও আর যারা উত্তর ভুল করে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হয় আপ্রিসুহু মিনান নার আপ্রিসুহু মিনান নার আলবি সৌহ মিনান নার জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক তাদেরকে পরিধান করিয়ে দাও কঠিন অবস্থা জাহান্নাম কঠিন কষ্টের জায়গা কঠিন কষ্টের জায়গা যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে যারা জাহান্নাতি হয়ে যাবে তারা সফল আর যারা জাহান্নানি হয়ে যাবে নিজেদেরকে জান্নাতি করতে পারবে না তারা ব্যর্থ কঠিন আজাবের জায়গা وسيق الذين اتقوا ربهم وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين كفروا إلى جهنم زمرا একদল লোক তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে وسيق الذين كفروا إلى جهنم زمرا কাফেরদেরকে জাহান নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها জাহান্নামের সামনে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরজা খোলা হবে وقال لهم خزنتها আর জাহান্নামের যে প্রহরী ফেরেশতা তারা তাকে প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম রসুলুম মিনকুম তোমাদের কাছে কি কোন রসুল আসে নাই আসে নাই যিনি তোমাদের কাছে তোমাদের রবের কথাগুলো শুনিয়েছে রবের হুকুমগুলো তোমাদেরকে জানিয়েছে তোমাদেরকে এই দিনের কথা কেউ শোনায় নাই তোমাদেরকে কেমতের কথা কেউ শোনায় নাই তোমরা কি আমাদের কথা শুনো নাই একদিন আসবে কেমন হয়ে যাবে আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে বিহার সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ আল্লাহ বলতেছেন মহা এক দুর্ঘটনা ঘটবে তুমি জানো সেই মহা দুর্ঘটনা কি ওয়ামা আদরাকা মাল কারিআ يوم يكون الناس كالفراش المبثوث সেদিন মানুষ অস্থির হয়ে যাবে মানুষ অস্থির হয়ে যাবে কাল পারাশীল মাবতুত বিক্ষিপ্ত প্রজাপতি যেমন ভাবে তার অস্থিরতা প্রকাশ করে মানুষের অবস্থা এরকম অস্থির হয়ে যাবে সেদিন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানুষ পাহাড়গুলো ধরিত তোলার মতো উঠতে থাকবে যে পাহাড় গুলোকে তুমি সবচেয়ে শক্তিশালী মনে করতে আকাশের মেঘমালার মতো এই পাহাড়গুলো কিন্তু আকাশের মাঝে উঠতে থাকবে ইরা জুলজিরাতের জমিনটাকে ভীষণ ভাবে ভীষণভাবে কাঁপিয়ে তোলা হবে পূর্ণ জমিনটা পূর্ণ পৃথিবীটা ভীষণভাবে কাঁপিয়ে তোলা হবে আল্লাহ বলতেছেন পাইরা নদী হবে সুরি সিঙ্গার মাঝে মাত্র একটা পূজা হবে وحملت الأرض والجبال فدكتا دكا دكا জমিন পাহাড় একটা সাথে বাড়িতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারপর হাসর আল্লাহ বলতেছেন কেমন হয়ে যাবে তারপর হাসরের ময়দান হাসরের ময়দান প্রতিষ্ঠিত করা হবে সেদিন তোমাদের সকলকে উপস্থিত করা হবে আকরের ময়দানে তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না সব প্রকাশ পেয়ে যাবে সেদিনটা একটা কঠিন দিন হবে আল্লাহ বলতেছেন আলিয়াও মানাস আলা আফওয়াহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এক কঠিন দিন হবে আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম জবানগুলোতে আমি মোহর মেরে দিব তালা মেরে দিব জবানে কথা বলার পাওয়ার থাকবে না শক্তি থাকবে না ওয়াতুকাল্লিমুনা আইদিহিম হাতগুলো কথা বলবে আল্লাহ হাতগুলোকে কথা বলার শক্তি দিবেন হাত কথা বলবে দস্তি গুয়াম দস্তি গুয়াবে মানচুনি দুধ দিদাম লব্বগুয়াদ মানচুনি হাত কি কথা বলার শক্তি দেওয়া হবে দস্তি গুয়াবে হামচুনি তুসবিরাম লব্বগুয়াদে মানচুনি বুসিরাম হাত বলবে আমি অন্যায় করেছিলাম আমি হারামটাকে গ্রহণ করেছিলাম আমি হারাম ভাবে অন্যের সম্পদের উপর অন্যায় হস্তক্ষেপ করেছিলাম জবান বলবে আমি ধোকা দিয়েছিলাম জবান বলবে আমি মিথ্যা বলেছিলাম জবান বলবে আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম জবান বলবে আমি অন্যায় ভাবে চুমু খেয়েছিলাম জবান তার দ্বারা সংগঠিত সমস্ত অপরাধগুলোর জবান সাক্ষী দিবে হাত তার দ্বারা সংগঠিত সমস্ত অপরাধগুলোর হাত সাক্ষী দিবে দিনটা বড় কঠিন দিন হবে কেউ সহযোগিতায় সামনে আসবে না মানুষ ইয়াফিরুল ভেগে যাবে বাবাকে দেখে মানুষ ভেগে যাবে বাবার পাশে দাঁড়াবে না আজকে বাবা অপরাধ করলেও সন্তান পাশে দাঁড়ায় আমার বাবা আজকে ছেলে যদি অপরাধ করে বাবা পাশে দাঁড়ায় আমার ছেলে আল্লাহ বলতেছেন فمن يجادل الله يوم القيامة أمن يكون عليهم وكيلا من يجادل الله عنهم يوم القيامة أمن يكون عليهم وكيلا ছেলে মামলার আসামি বাবা উকিল সবকে ধরে আমার ছেলের পক্ষে দাঁড়ান যত টাকা লাগে টাকা দিব আমার ছেলেকে মুক্ত করে আনেন অপরাধ করতে তারপরে তো আমার ছেলে বাবা ছেলের কোথায় দিব কার কাছে দিব ছেলের জন্য বাবা কান্দে ছেলের জন্য মা কান্দে হাসরের ময়দান আল্লাহ বলতেছেন মাই ইউজাদিল্লাহ আজকে অপরাধ করার পর বাবা সন্তানের পক্ষে দাঁড়ায় কেমতের দিনকে দাঁড়াবে আজকে উকিল সাপকে ধরে কেমতের দিন আল্লাহর মোকাবেলায় উকালতি কে করবে আল্লাহ বলতেছেন আমি পূর্ণ আলাইহিম সেদিন উকালতি করবে কে কে আল্লাহর মোকাবেলায় ছেলের পক্ষে দাঁড়াবে সেই দিনটা হবে কঠিন দিন পক্ষে কেউ দাঁড়াবে না বরং বাবা সন্তানকে ফাঁসাতে চাইবে স্বামী স্ত্রীর ওপর সমস্ত দুষগুলোকে চাপিয়ে দিবে প্রত্যেকটা অপরাধী ব্যক্তি সেদিন চাইবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি বানিয়ে তার সন্তানের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেকে মুক্ত করতে বলবে আমি হারাম কামাই করছি সন্তানের জন্য হারাম কামাই করছি স্ত্রীর প্রয়োজনের জন্য স্ত্রীর পক্ষ থেকে চাপ দিল সন্তানের আবদার দিল এরকম চাপাইতে চাই একজন আরেকজনের উপর দোষারোপ করতে চাই সেই কঠিন দিন আতঙ্কজন আপন জন আপন জনের পক্ষে দাঁড়াবে না আপন জনই আপন জনের শত্রু হবে আল আখিল্লাহ ইয়াউমাইদিন বাযুহুম লিবাযিন আদুব্বুন দুনিয়ার যত বন্ধুরা আছে সেদিন কিন্তু সবাই একে অপরের শত্রু হয়ে যাবে বন্ধুত্ব থাকবে না বন্ধুত্ব থাকবে না তুষারোপ চলতে থাকবে তুষারোপ করবে একে অপরকে وإذ يتحاجون في النار সে জাহান নামের মাঝে পরস্পরের মাঝে ঝগড়া হবে তাদের ঝগড়া করবে فقال الضعفاء للذين استكبروا فقال الضعفاء للذين استكبروا দুনিয়ার দুর্বলরা দুনিয়ার সবল তাদের সাথে জাহান নামের মাঝে দেখা হবে নষ্ট নষ্ট নেতাদের সাথে তাদের কর্মীদের দেখা সাক্ষাৎ হবে কর্মীরা জাহান নামের পথে গেছে তাদের সমাজ তাদের রাষ্ট্র নেতৃত্ব তাদেরকে জাহান নামের পথে ডাকবে তাদের মাঝে পরস্পরে জাহান নামের মাঝে দেখা হবে فقال الضعفاء للذين استكبروا দুনিয়ার দুর্বলরা সবলদেরকে জাহান নামের মাঝে দেখবে তারপর বলবে ইন্না কুন্না লাকুম তাবা দুনিয়াতে আমরা তোমাদের অনুসারী ছিলাম ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনাল আযাব বলবে আজকে আমাদের আজাবটাকে একটু কমায় দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারেন না বলবে তারা বলবে না করলুন ফিহা কি বলো আমরা তো জাহান নামে আছি তোমাদেরকে রক্ষা তোমাদেরকে বাঁচাবো কিভাবে আমরা নিজের তো জাহান নামে শাস্তির মাঝে আছি وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا তারা বলবে আমরা তোমাদের অনুসারী ছিলাম আল্লাহর আযাব একটু কমানোর ব্যবস্থা আপনারা করেন আল্লাহর সাথে কথা বলেন قالوا তারা বলবে আমরা যদি হেদায়েত পাইতাম তোমাদেরকে হেদায়েতের প্রতি চালাইতাম আমরা তো হেদায়ত পাই নাই তোমাদেরকে হেদায়তের প্রতি চালাই নাই নিজেরা হেদায়তের প্রতি চলি নাই তোমাদেরকে হেদায়তের প্রতি চালাই নাই আফসোস করবে হাই সেদিন যদি হক সত্যের কথাগুলো শুনতাম সত্যের কথাগুলো বুঝতাম মা কুন্না আসহাবিদ আজকে জাহান নামের অধিবাসী আমরা হইতাম না ইয়ালাইতানি হায় আফসোস লাম আত্তাখিদ ফুলানান খলিলা কেন অমুককে বন্ধু কেন অমুককে বন্ধু বানাইলাম না আফসোস করবে ইয়ালাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني আমার বন্ধুরা তো আমার কাছে সত্যের দাওয়াত পৌঁছার পরও আমাকে গোমরা করছে আমি তো গোমরাহ বন্ধুদেরকে আমি বন্ধু মনে করছি যারা সত্যের দিকে ডাকছে যারা নামাজের দিকে ডাকছে যারা মসজিদের দিকে ডাকছে যারা দিনের দিকে ডাকছে তাদেরকে বন্ধু বানাই নাই তাদেরকে বন্ধু আমি মনে করি নাই জাহান নামের মাঝে তাদের চেহারাগুলো উলট পালট করা চলতে থাকবে তারা বলতে থাকবে ইয়া লাইতানা হায় আফসোস আতানাল্লাহ ওয়া হায় আমরা যদি আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্য করতাম সকলু তারা বলবে রব্বানা হে পরবর্তীকার ইন্না আতানা সাদাতানা আল্লাহ আমরা তো আমাদের সর্দারদের আনুগত্য করতাম আমাদের সমাজের শক্তিশালী বিত্তশালী লোকদের কথাগুলো আমরা মানতাম আর তারাই আমাদেরকে গোমরা করছে আমরা তাদের কাছে টাকা দেখতে তাদের কাছে ক্ষমতা দেখতে তাদের প্রভাব দেখতে তাদের প্রতিপত্তি দেখতে তাদেরকেই আমরা সফল মনে করছি তাদেরকেই আমরা কামিয়াব মনে করছি আমরা তাদের আনুগত্য করছি তাদের কথা ভাবছি তাদের গোলাপ হিসেবে জীবন কাটাইছি আল্লাহ ভুল হয়েছে আমাদের মিনাল আল্লাহ আমাদেরকে করছে এদেরকে ডবল শাস্তি দেন এদেরকে ডবল শাস্তি দেন আল্লাহর কাছে আবদার করবে জাহান্নামীরা আল্লাহ এদেরকে ডবল শাস্তি দেন ডবল শাস্তির জন্য আবদার আল্লাহ আজাবকে যেদিন দেখবে সেদিন পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক শূন্য ঘোষণা করবে এই আমার সাথে সম্পর্ক আমার সাথে সম্পর্ক এখন এরকম হয় না এখন এরকম কেউ বিপদে বললো আমি তার সাথে ছিলাম না বলুন স্বামী বিপদলে পড়লে স্ত্রীও বলে তোমার বিপদ তোমার তোমার বিপদ আমার না বলে না বলে কি না হাসনের ময়দানে উচিত একই অবস্থা আল্লাহ শয়তানকেও কথা বলার সুযোগ দিলেন হাসনের ময়দানে মানুষ শয়তানের উপরে সদৃষ্ট হয় এই শয়তান আমাদেরকে পদভ্রষ্ট করছে আল্লাহ শয়তানকেও কথা বলার সুযোগ সেখানে শয়তানও কথা বলবে আল্লাহ শয়তানকেও কথা বলার সুযোগ দিবেন وقال الشيطان لما قضي الامر ফয়সালা যখন চূড়ান্ত কারা জাহান নামে যাবে কারা জান্নাতে যাবে তখন আল্লাহ সবার উদ্দেশ্যে শয়তানকে কথা বলার সুযোগ দিবেন শয়তান কথা বলবে আল্লাহ যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলেন কিতাবের মাধ্যমে নদীর মাধ্যমে আল্লাহর ওয়াদা ওয়াদাগুলি সত্য ছিল আমি ওয়াদা দিয়েছিলাম পাখলাত্মকম আমি আমার ওয়াদাগুলো ভঙ্গ করতেছি আমার ওয়াদাগুলো মিথ্যা ছিল শয়তান যখন কথা বলবে সবাই শয়তানের দিকে ক্ষিপ্ত থাকবে উত্তেজিত থাকবে শয়তান তখন বলবে দেখো আমার দিকে উত্তেজিত হইও না বরং তোমরা তোমাদের নিজেদেরকে দোষারোপ করো আমাকে দোষারোপ করো না তোমার জাহান নামে যাওয়ার জন্য আমি খুশি না তুমি জাহান নামে তোমার নিজের দোষে তুমি জাহান নামি আমি কোনো দোষ করি নাই দোষ করেছ তুমি কে বলবে অমা কানালি আলাইকুম মিন সুলতান তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না বলো বলো তোমাদের উপর আমার কি ক্ষমতা ছিল কোনো ক্ষমতা ছিল না দাও তোরকম আমি তো এত দুঃখ করছি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এত কিছু আমি তোমাদের কি কি করছি দাওয়াত দিচ্ছি আমি তো সত্যি প্রয়োগ করি তোমাদের কাছে নবীর দাওয়াত ছিল কিতাবের দাওয়াত ছিল আল্লাহ করে হেকার বান্দারা তোমাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল তাদের দাওয়াত শুনো নাই আমি দাওয়াত দিচ্ছি তোমরা আমার দাওয়াত শুনছো ফাস্তা যাব তুমি আমি দাও তো কম আমি তোমাদেরকে দাওয়াত দিছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো ইয়ার পক্ষ থেকেও তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহর দাওয়াত গ্রহণ করো নাই সকালবেলা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তোমার কাছে দাওয়াত গেছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তোমার ঘর বড় না তোমার সংসার বড় না দুনিয়া বড় না তোমার ব্যবসা প্রতিষ্ঠান বড় না বড় হলেন আল্লাহ বড় কে এই দাওয়াত তোমাকে শোনানো হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তুমি যে কালেমার সাক্ষ্যটা দাও যে কালেমা তোমার অঙ্গীকার এই অঙ্গীকার তোমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে দুই দুইবার যে তুমি কিন্তু আল্লাহকেই তোমার প্রভু মানো আল্লাহকেই মালিক মানো আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই তুমি কিন্তু এই কথার স্বীকৃতি দাতা একজন মুসলমান আসো আল্লাহর কাছে তুমি আসো তোমাকে ডাকা হইতে তুমি কিন্তু আসো নাই তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তুমি জি মোহাম্মদ রসুল্লার প্রতি তোমার মহাব্বত তোমার ইমান সেই মহাব্বত সেই মোহাম্মদুর রসুল্লার আমল সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সবচেয়ে বড় আমানত হলো এই সলাত এই সলাতের দিকে তোমাকে আহ্বান করা হচ্ছে আসো হাইয়া আর সলাহ তুমি আসো নামাজের দিকে আসো হাইয়া আর সলাহ আসো সফলতার দিকে আসো নামাজটা কিন্তু ঘুমের চাইতে শ্রেষ্ঠ ঘুমের চাইতে দামি ঠিক না ঘুমের দামি ছিল তোমার কাছে দাওয়াত ছিল কিন্তু এই দাওয়াতের কোনো দাম ছিল না তোমার কাছে তোমার ছেলে আবদার করতে আব্বা একটা চকলেট কিনা দাও তোমার ছেলের আবদারে তোমার কাছে দাম আছে আল্লাহ ডাকতেছেন হাইয়া আয় নামাজের দিকে ঘুমের চাইতে এর নামাজটা কিন্তু দামি নামাজটা আমার চাওয়া ছেলের আবদারে ঘর থেকে বের হইল আল্লাহর ডাকে বের ঠিক না ছোট মেয়েটা কাঁদতেছে সেতে ছোট মেয়েটা চিৎকার করতেছে আরামের ঘুম ভাত বাদ দিয়ে ছোট মেয়েটাকে কুলে নিয়ে হাঁটত অর্ধরাত্রিতে ঘুম ভেঙে গেছে ঘুম বাদ দিয়ে মেয়েটাকে কুলে নিয়ে মধ্যরাতে হাঁটত মেয়ে ঘুমায় না সারা রাত তোমরা ঘুমাও না ঠিক না এত মহাত্মের প্রতি কিন্তু আল্লাহ ডাকতেন আল্লাহর ডাকটায় তুমি সারা দাও নাই আল্লাহর ডাকে সারা দাও আল্লাহর ডাকে সারা দাও আল্লাহর ডাকে সারা দাও নাই পড়ে আমি দাওয়াত করবো আমি দাওয়াত সত্যি একটাই আমার দাওয়াত দেওয়া আমি কিছু করি তুমি তুমি আমার কাছে সারা দিয়েছ পালা তালুমুনি আজকে আমাকে স্মরণ করো না নিজেদেরকে দোষ কে বলবে কে বলবে আমার কথা বুঝতেছেন না শয়তান বলবে নিজেদের জিনিস মা আনাবি বি মা আনতুম বি আজকের দিন তোমাদেরকে আমি রক্ষা করতে পারবো না আমারও তোমরা বাঁচাইতে পারবো না আমাকেও তোমরা বাঁচাইতে পারবা না আর আমিও তোমাদেরকে রক্ষা করতে পারবো এই হবে শয়তানের কথা হাসরের ময়দান মানুষকে খুবই হারা কঠিন অবস্থা হবে মানুষের আল্লাহ বলবেন আনা মালিকুল মুল ফাইনা মুলুকুদ দুনিয়া আল্লাহ বলব কোথায় দুনিয়ার বাসা কোথায় ফেরাউন কোথায় নম্রত কোথায় আজকে আল্লাহ প্রশ্ন করবে ফাইনা মুলুকুদ দুনিয়া দুনিয়ার রাজা বাদশাহ কোথায় يومئذ لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله সেদিন কেউ কারো কিছু করার ক্ষমতা রাখবে না সমস্ত ক্ষমতা থাকবে কার সমস্ত ক্ষমতা থাকবে কার? সৎকর্মশীলদেরকে আল্লাহ জান্নাতের মাঝে ঠিকানা দিবেন অন্যায় অপরাধীদের ঠিকানা হবে জাহান্নাম কেউ সেদিন অনুপস্থিত থাকার ক্ষমতা রাখবে না কেউ সেদিন অনুপস্থিত থাকতে পারবে না সেদিন কেউ কাউকে কিছু করার ক্ষমতা রাখবে না সেদিন সমস্ত ক্ষমতা থাকবে আল্লাহর কাছে কাজে সেদিন মুক্তি পাবে তারা মুক্তি পাবে সেদিন তারা যারা আল্লাহকে ধরবে যারা আল্লাহর দিনকে ধরবে যারা আল্লাহর হুকুমকে মানবে শুধু তারাই মুক্তি পাবে আর যারা আল্লাহকে মানবে না সেদিন তারা মুক্তি পাবে সেদিন তারা মুক্তি পাবে এরা চিরদিনের জন্য মুক্ত আর সেদিন যারা বন্দী হবে এরা চিরদিনের জন্য বন্দী চিরদিনের জন্য বন্দী তো সেদিন মুক্তি পাবে কারা আল্লাহ তাদের আলোচনা করেছে আর সেদিন তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাদের আলোচনাও করেছেন কোরআনের আলোচনার বিষয় এটা মুক্তি পাবে কারা আর ক্ষতিগ্রস্ত হবে কারা মুক্তি কারা পাবে আল্লাহ বলতেছেন নিশ্চিত নিশ্চয়ই মুক্তি পাবে তারা আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ মুক্তি পাবে কারা যারা বলে আমাদের রব আমাদের রব তারপর এই কথার উপরে স্থির থাকে না এই কথাটা বলার পর এই কথার উপরে স্থির থাকতে হবে যারা এ কথার স্বীকৃতি দিবে যে আমাদের রব আল্লাহ এ কথাটা অনেক দাম আমাদের রব আল্লাহ এই কথাটা অনেক দামি কথা কারণ কবরের নদীর প্রশ্ন প্রথম প্রশ্নই হবে মানুষ রব্বুকা তোমার রবকে আর আল্লাহ করে মুক্তি পাবে তারা যারা বলে রব্বুনাল মা কবরের প্রথম প্রশ্ন ইমান রব্বুকা এই প্রশ্নের উত্তর যারা পারবে এর পরের দুই প্রশ্নের উত্তর পাবে এই কথার সাথে জান্নাতের সম্পর্ক এই উত্তর দিতে যারা ব্যস্ত হবে তাদের ঠিকানা জাহান না এদের বাঁচার কোনো উপায় নাই চিরদিনের জন্য এরা বন্দি হয়ে এই জন্য এই কথাটা শিখতে হবে আমাদের রবকে রবকে শিখতে হবে এই জন্য আল্লাহ এই কথাটা শিখাইছে এই কথাটা শিখাইছে কোরআন শরীফের প্রথম আয়াতের মাঝে আল্লাহ শিখাইছে বলো আলহামদু লিল্লাহি বলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিনি রব্বুল আলামিন বলো আবার কোরআন শরীফের সর্বশেষ সুরা এই সুরার প্রথম আয়া উল বল আউদু আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি হে রব আমি তোমাকে রব মানি রব আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি সুরে ফাতিহাতার কিন্তু অনেক দাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আপনি নামাজ পড়বেন সুরায় ফাতিহা পড়তে হবে আর একথার স্বীকৃতি দিতে হবে আলহামদুলিল্লাহ একথা স্বীকৃতি দিতে হবে আমার রবকে চার রাখার নামাজ চারো রাখাতে সেরে ফাতিহা পড়বে নকল নামাজ সেরে ফাতিহা পড়তে হবে সুন্নত নামাজ সুরে ফাতিহা পড়তে হবে তারপর অন্য সুরা আপনাকে বলতে হবে প্রথম যে কথাটা বলতে হবে আমার রব্বে আপনি রুকুতে যাবেন আল্লাহ রসুল রুকুর মাঝে তাকবি পড়তেন সুবহান রব্বি আল্লাহ আমার মহান রব তিনি পুত পবিত্র রুকুর মাঝে আল্লাহ বলতেছেন বলো তোমার রবের গুণাগুলি বলো রুকুর মাঝেও রবের গুণাগুলি বলো রুকু থেকে উঠে দাঁড়াও বলো রব্বা না কাল আমদের বলো আমাদের রব তারই জন্য প্রশংসা আবার শ্রদ্ধায় যাবে তুমি তোমাকে শ্রদ্ধা করতে হবে নামাজের সবচেয়ে দামি জায়গাটা হল শ্রদ্ধা বান্দা যখন শ্রদ্ধার মাঝে চলে যায় আল্লাহ রহমত তখন বান্দার প্রতি ফেরে আসতে থাকে শ্রদ্ধার মাঝে বান্দা যে দোয়া করে আল্লাহ তার বান্দার কি কবুল করে নেন বান্দার সেজদাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আয়না ইবাদতের সেজদার তাসবিহ আল্লাহর রসুল সেজদার মাঝে পড়তেন সুবহানা রাব্বিয়াল আ'লা আমার সর্বোচ্চ রব তিনি পবিত্র আল্লাহ বলতেছেন সেজদার মাঝে ওর রবের কথা বলো নামাজের মাঝে দাঁড়াও রবের প্রশংসা তারা নামাজ শুরু করো রুকু করো তুমি রুকুর মাঝে রবের প্রশংসার কথা বলো শ্রদ্ধার মাঝে যেও রবের প্রশংসার কথা বলতে থাকো এক রাখাত নামাজ দাঁড়ানো অবস্থায় রুকুর মাঝে তিনবার দুই তার মাঝে ছয় বার এক রাখাত নামাজের মাঝে দশ বার চার রাখাত নামাজের মাঝে চল্লিশ বার ফজরের সুন্দর পরশ মিলিয়ে চার রাখাতে চল্লিশ বার জোহরের দশ রাখাত সুন্নত ফরজ মিলিয়ে দশ রাখাতে দশ রাখাত নামাজের মাঝে একশো বার আসরের চার রাখাতে আবার চল্লিশ বার মাগরিবের পাঁচ রাখাতে আরো পঞ্চাশ বার এসার নয় রাখাতে আর নব্বই বার দিনের মাঝে নামাজে নামাজে রাখাতে রাখাতে তোমার রবের কথা বলো রব আল্লাহ আমার রব হলেন আল্লাহ কারণ কবরের মাঝে প্রথম প্রশ্ন হবে তোমার রবকে প্রথম প্রশ্ন হবে কি রবকে আর এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে আল্লাহর ফেরেন তারা রহমতের ফেরেন তারা তাদের কাছে অবতরণ করবে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই জান্নাতের ওয়াদা তোমরা গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদের বন্ধু দুনিয়া দুনিয়াতে আখেরাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আর এর রবের স্বীকৃতি তোমরা যে দিয়েছ এই স্বীকৃতির ফল হলো এই আল্লাহ আখেরাতে সেই অনন্ত সেই জীবনে যে জীবনের শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই ইমাম গাদ্দারি রহমতুল্লাহ আলী বলেন আখরাতের জীবনটা এটা তো অনন্ত এটা অসীম কোন দৃষ্টান্তের দ্বারা বোঝানো সম্ভব না একটা দৃষ্টান্ত শুধু শুনো যদি আসমান জমিনের মাঝখানের পূর্ণ ফাঁকা জায়গাটা সরিষার দানা দ্বারা যদি ভরপুর করে দেওয়া হয় কি পরিমাণ সরিষার দানা হবে এই একটা রুমে যদি সরিষার দানা থাকে পুরো রুমটা ভরা যদি সরিষার দানা থাকে কি পরিমাণ সরিষার দানা হবে ইমাম গাছারি বলতেছেন আসমান শরীরের মাঝখানের পূর্ণ পাকা জায়গাটা যদি সরিষার দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয় আর একটা চড়ুই পাখিকে যদি হুকুম দেওয়া হয় এক হাজার বছর পর পর একটা করে সরিষার দ্বারা তুই খাবি এক হাজার বছর পরে আর একটা সরিষার দ্বারা খাবি ইমাম গাজ্জালি বলতে চান এমন অনেকদিন আসবে এসব ডানাগুলো শেষ হয়ে যাবে এমন একদিন কিন্তু আছে কিন্তু আখেরাতের জীবন তো এমন এক জীবন সেই জীবনের কোন শেষ না এরকম জীবন হবে আখেরাতের জীবন যারা আখেরাতের জীবনে জান্নাতি হয়ে যাবে যারা জান্নাতি হয়ে যাবে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন কোরআনের মাঝে জান্নাতের আলোচনা করেছেন জান্নাতের আলোচনা আল্লাহ কোরআনের মাঝে করেছেন জান্নাতের মাঝে নিয়ামত আর নিয়ামত প্রদান করা হবে ওয়ালিমান মা মাকাম রাব্বিহি জান্নাতা খাফিজাতুন রাফিআ إذا رجت الأرض رجا ورجت الجبال رجا فكانت هباء منبثا إذا رجت الأرض رجا জমিনকে তস্তস করে দেওয়া হবে অভূতপৃথিবীর জীবাণু বাচ্চা পাহাড় গুলোকে নিঃশেষ করে দেওয়া হবে وكنتم أزواجا ثلاثة মানুষ তোমাদেরকে তিনটা ভাগে বিভক্ত করা হবে মানুষ কয়টা ভাগে বিভক্ত হবে তিন ভাগ وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين একদল লোক হবে ডানপন্থী আল্লাহ বলছেন কত সৌভাগ্যবান যারা ডানপন্থী হওয়ার সুযোগ লাভ করবে আর আরেক প্রকার লোক হবে বামপন্থী আহা কত হতভাগা এই বামপন্থী লোকগুলো আল্লাহ বলছেন আরেক প্রকার লোক হবে যারা নেকির কাজে প্রতিযোগিতা করত নেকির কাজে তারা কি করত প্রতিযোগিতা করত দুই প্রকার দিকে ভাগ হবে মানুষ আর আরেকটা ভাগ হল আল্লাহ বলতেছেন নেকির কাজে যারা প্রতিযোগিতা করতো এদেরকে আলাদা আরেকটা দল বানানো যারা একজনকে দেখত সে নামাজ পড়তেছে নকল করতেছে তার মনের মাঝে ইচ্ছা জাগতে আমি তার পেটে বেশি নামাজ করবো দেখবে একজনকে সে রোজা রাখতেছে ফরজ রোজাগুলোকে পালন করার সাথে সাথে সে নকল রোজাগুলো রাখে নকল রোজাগুলো রাখে আসলে এরকম মানুষ প্রত্যেক চাঁদের মাসে তেরো চোদ্দ পনেরো আল্লাহ রসুল সাল্লাম নকল রোজা রাখতেন এই রোজাকে কখনো তিনি ছাড়তেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহি প্রতি সপ্তাহের দিন নকল রোজা রাখতেন আবার বৃহস্পতিবার দিনে নকল রোজা রাখতেন তিনি বলতেন এই সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি চাই আমার মালিকের কাছে আমার আমল এই অবস্থায় পেশ করা হোক আমার মালিক যেন দেখে আমি মালিকের সন্তুষ্টির জন্য আমি ক্রিয়া করত আছি কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত হলো বান্দার আল্লাহ বলতেছেন আমি কিয়ামুলি সিয়াম আমি দিব সে দেখতে একজন সিয়াম পালন করে রোজা রাখে তার মনের মাঝে ইচ্ছা যাচ্ছে আমিও রাখবো সে পারলে আমি পারবো না কেন আল্লাহ রসুলের সাহাবিরা তাদের মাঝে প্রতিযোগিতা ছিল যার ধর্ণাত্ম সাহাবি ছিলেন তাদের টাকা পয়সা ছিল টাকা পয়সা তারা দান করত গরিব সাহাবিদের মনের মনে কষ্ট ছিল আল্লাহ তো টাকা দেয় নাই কি দান করব আল্লাহ রসুলের কাছে কষ্ট নিয়ে দরিদ্র সাহাবিরা উপস্থিত হইতে হে আল্লাহ রসুল আমাদের কাছে তো ধন সম্পদ নাই ধন সম্পদের মাধ্যমে আমরা এবাদত করার সুযোগ তো আমরা পাচ্ছি না আল্লাহ রসুল তাদেরকে বলতেন তোমরা বেশি বেশি আল্লাহর বিক্রি করবা প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর জিকিরগুলো করবা তারা তাদের ধন সম্পদের মাধ্যমে আল্লাহর প্রতিদান করে আল্লাহর দিনকে সহযোগিতা করে যে সব তারা অর্জন করবে তোমরা যখন জিকির করবা আল্লাহ জিকিরের সব তোমাদেরকে দান করবেন এক দ্বারা তোমরা সমান সমান হয়ে যাবা এরা জিকির শুরু করে দিল এরা যখন জিকির শুরু করে দিতে ধরাত্ম সাহাবিরা যখন দেখল এরা তো জিকির করে ধরাত্ম সাহাবিরাও সলাতের পর তারা কাতার থেকে উঠে না তারাও দিকের মাঝে বসে যায় তাদের মাঝে কি ছিল প্রতিযোগিতা ছিল মসজিদ থেকে যাওয়ার প্রতিযোগিতা ছিল না মসজিদের মাঝে থাকার প্রতিযোগিতা ছিল কিভাবে একজন আরেকজনের চাইতে আল্লাহর সন্তুষ্টির ময়দানে অগ্রগামী হতে পারে সেই প্রতিযোগিতা ছিল দরিদ্র সাহাবিরা আবার আল্লাহর রসুলের সাথে উপস্থিত হে আল্লাহ রসুল আমাদের দেখেন কি তারাও তো জিকির করে এখন তো তারা আমাদের সমান হয়ে গেল আল্লাহ রসুলের দিগ্গজোর দরিদ্র সাহাবিরা তারা ধনাত্মক সাহাবিদের সাথে প্রতিযোগিতা শুরু করে দিল সকালবেলা কাজের সন্ধান বের হয়ে গেল সকালবেলা কাজের সন্ধান বের হয়ে গেল সারাদিন কাজ করার পর বিকালবেলা যে মজুরি পাইল বিকালবেলা মজুরি পেয়ে তারা খুশি এখন তো আল্লাহ রসুলের দরবারে দিনকে সহযোগিতা করতে পারবো মজুরি পাইছে মজুরি পাওয়ার পর ঘরের বিক্রি না সন্তানের আবদার পূরণ করার বিক্রি না কামাই আনতে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত আল্লাহ রসুল আমি এগুলো সহযোগিতা করতে চাই আল্লাহর রসুলের প্রশ্ন তুমি কোথা থেকে সহযোগিতা করছো আল্লাহ রসুলকে জবাব দিল সারাদিন কাজ করছি সারাদিন কাজ করে দিনের শেষে যে মজুরি পাইছি হে আপনার রসুল তাই আপনার কাছে উপস্থিত করছি এরকম প্রতিযোগিতা করছে প্রতিযোগিতা করছে তারা আর আমরা পেরেছেন হই আল্লাহ তো আমাদের দেয় নাই আমি আল্লাহকে কি দিব আল্লাহ আমাকে দেয় নাই আমি আল্লাহকে কি দিব আল্লাহ যদি দিত আমি আল্লাহকে দিতাম আমার হাতে সময় নাই আমার সময় দেয় নাই আমি আল্লাহ দিনকে সময় দিব কেমনে আল্লাহ দিনকে আমি কিভাবে সময় দিব আল্লাহ আমার ব্যস্ত রাখতেন আমাকে তো আল্লাহ সময় দেয় না আল্লাহ রসুলের সাহাবা জীবন করে কেমন ছিল কেমন ছিল পারে জীবন তবে জীবন কিন্তু সংরক্ষণ করছে মানহিতে নাদারে মনে পঞ্জে নাদারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি সম্পদের আল্লাহ যে সম্পদ আসত এ সম্পদকে দিনের পিছনে খরচ করে আল্লাহ করতেন আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ রসুলের দোয়া ছিল হে আল্লাহ আমাকে নিশ্চিত অবস্থায় আমাকে হাসিরের ময়দানে মিসকিনদের সাথী করেন দুনিয়ার জীবন মিসকিন অবস্থায় আমাকে আল্লাহ রসুলের চাকরাই আল্লাহ আল্লাহ আমার সম্পদ দেন আল্লাহ চাইছেন আমরা চাই আল্লাহ আমাকে সম্পদ নাই পেরেশানি সাহাবা একরামদের পেরেশানি ছিল বান্ধিতে নাগারে মনে হিতে নাগারে আমার কিছু নাই চিন্তাও না দস্তারে নাগারে মনে কাঞ্জে নাগারে رضينا نسبة الجبار فينا رضينا قسمة الجبار فينا لنا علم وللجهاد مال আল্লাহ রসুলের তাহমিদের কবিতা ছিল এইসব। আল্লাহ আমাদেরকে যে ইমানের এলেন দান করতেন আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট আল্লাহ জাহেদদের কাছে সম্পদ দিতেন এই সম্পদের প্রতি আমাদের কোনো ভূক্ষেপ নাই কোনো ভূক্ষেপ নাই আল্লাহ আমাদেরকে ডাকতেছেন জান্নাতের দিকে দৌড়াও পাইনা তাহাবন যাচ্ছ কোথায় কত মায়া সাথে ডাকতেছে আইনা কোথায় তাহাবন তোমরা চলে যাচ্ছ রব তোর পালন করতার কাছে আয় وأنيبوا তোমাদের রবের কাছে ফিরে আসো তার আনুগত্য গ্রহণ করো মৃত্যু আসার আগে মৃত্যু আসার মৃত্যু এসে গেলে তখন তো আর কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ না মৃত্যুর আগেই সিদ্ধান্ত গ্রহণ জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের আলোচনা আল্লাহ করেছেন مثل الجنة التي وعد المتقون আল্লাহ বলতেছেন মুত্তাকিদের জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন সেই জান্নাতের মাঝে স্বচ্ছ পানির ঝর্ণা হবে সেই জান্নাতের মাঝে দুধের নহর হবে দুনিয়াতে দুধ বিভিন্ন প্রাণীর স্তন থেকে দুধকে বের করা হয় সেই দুধকে পান করা হয় আর জান্নাতের মাঝে জান্নাতিদেরকে দুধ দেওয়া হবে আহার মিল্লাবান দুধের একটা ঝর্ণা হবে সেই ঝর্ণা থেকে দুধ নির্গত হবে আর নহরের মাঝে দুধ প্রবাহিত হবে জান্নাতের একটা নহর হবে দুধের নহর জান্নাতের মাঝে মধুর নহর হবে দুনিয়াতে মধুর এটা মৌচাক থেকে মৌমাছির সংগ্রহ করা মধুগুলোকে সংগ্রহ করতে হয় আর জান্নাতের মাঝে একটা ঝর্ণা হবে তাই হবে কিসের ঝর্ণা মধুর ঝর্ণা আল্লাহ আর যারা কর উলাইকাল মুকাররবুন যারা কর যারা আল্লাহ নৈকট্যশীল যারা নেকের কাজে প্রতিযোগিতাকারী মুসলমান তারা তো বিনা হিসাবে জান্নাতের মাঝে চলে যাবে বিনা হিসাবে জান্নাতে এক প্রকার আর আরেক প্রকার বিনা হিসেবে জানবে শহীদরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে শহীদরা একদম বিনা হিসাবে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন প্রচার করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে দিয়েছে এদের কোনো হিসাব হবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে তাই আল্লাহ রসুলের সাহাবা ঘরে থাকতে কষ্ট হয়েছে ঘরে থাকতেন ছটফট করতেন যদি মৃত্যু হয়ে যায় তাহলে হিসাব দিতে হবে আর যখন আল্লাহর রাস্তায় দিন কাটাতেন সময়টা যখন আল্লাহ রাস্তায় কাটল তখন ওনাদের মধ্যে কোনো পেরেশানি ছিল না কোনো ভয় ছিল কোনো চিন্তা ছিল কারণ এই অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায় মৃত্যু তো হবে যদি এই অবস্থায় আমার মৃত্যুটা হয়ে যায় তাহলে তো হিসাব দিতে হবে আমি তো হিসাব দিতে পারবো পেরেশানি যদি হিসাবটা দিতে হয় তারা হিসাব করবেন না উনি সাত থেকে ভয় পাইতেন তারা ঘরে থাকতে ভয় পাইতেন তারা ঘরে থাকতে ভয় পাইতেন ঘরে থাকতে চাইতেন না বৃদ্ধ বয়স চলতে পারেন না আবদার করছেন তোমরা আমাকে কোনোভাবে যদি নিয়ে যাও চাকরি করে আমার মৃত্যুটা যদি আল্লাহ রাস্তায় হয়ে যায় আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে যদি আমার মৃত্যু এরকম আফসোস ছিল জীবন নিয়ে ভাবতেন এখন তো মানুষ জীবন যুদ্ধ করবে জীবনকে বাঁচিয়ে রাখার যুদ্ধ আল্লাহ বলছেন এই যুদ্ধে তুমি পরাজিত হবে এই যুদ্ধে পর্যন্ত কেউ বিজয় অর্জন করতে পারে নাই ক্ষমতা ছিল সম্পদ ছিল কিন্তু ক্ষমতা সম্পূর্ণ কাউকে বাঁচাতে পারে না নাই যা আজারগণ নির্ধারিত সময় যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা সময় যখন এসে যাবে لا يستأخرون ساعة ولا يستقدمون একটা মুহূর্তে শোনো কেউ এটা আগাতেও পারবে না পিছাতেও পারবে না كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين আল্লাহ বলতেন দেখো তোমার বাবা চলে গেছে তার তৈরি করা বাগান বাড়িটা এখনো আছে তার হাতে লাগানো গাছটা কিন্তু এখনো আছে সে গাছের ফল হয় তুমি ফল খাও কিন্তু তিনি চলে গেছেন كم تركوا من তাদের বাগান বাড়িগুলো তারা রেখে গেছে তাদের ঝর্ণা ধারাগুলো তারা রেখে গেছে সুন্দর বাড়িটা রাজ বাড়িটা কিন্তু রেখে রাজারা সব দুনিয়া থেকে চলে গেছে রাজবাড়িরা তাকে হেফাজত করে নাই ঘুরে আসে লালবাগের কেল্লা এই কেউ নিজের হেফাজতের জন্য তৈরি করেছিল কেল্লা এখনো আছে কেল্লা কিন্তু তাকে হেফাজত করতে পারে না পারবে হেফাজত ফামা বাকাত আলাইহিম সামাউ ওয়াল আরদু সে যে চলে গেছে আসমান তার জন্য কাঁদে নাই জমিন তার জন্য কাঁদে না আসমান বড় নিষ্ঠুর এই জমিন বড় নিষ্ঠুর তুমি চলে যাবে আসমান তোমার জন্য কাঁদবে না যে জমির জন্য তুমি কাঁদলে যে জমির জন্য তুমি জীবন দিলে এই জমিটাও কিন্তু তোমার জন্য কাঁদবে না কারো জন্য কাঁদবে না কাঁদতে এই জমি কিন্তু কেউ জন্য কাঁদতে তোমার জন্য কাঁদবে না আমার জন্য আল্লাহ রাখতেছেন তোমরা দৌড়ে আসো এরা জান্নাত অমান্তিরা অমান্তিরা জান্নাতের দুনিয়া দুনিয়ার জীবনটা হরুন ধোকা দুনিয়ার জীবনটা কি কি ছোট বাচ্চা খেতে চায় না খেতে চায় না মা করলো খাবার তাকে মা খায় মা খেয়ে মা বলে এটা হলো ঘোড়া এটা হলো হাতি এটা হলো উঠ তুমি আগে উঠ খাবে না ঘোড়া খাবে না হাতি খাবে ছোট বাচ্চা চিৎকার দিয়ে বলে আম্মু সবার আগে আমি হাতিটা খাবো বলে ছোট বাচ্চাটা বুঝে না যে খাবার তার প্রতি তার অনাসক্তি সে খাবার নাই কিন্তু সে খাচ্ছে এই খাবার খাক রঙ্গি নস্ত নকশে আয় বেতর মালনে রবি বলতেছেন এই কাবাবের কথা বলো আর এই সাকারের কথা বলো এই মিষ্টির কথা বলো আর এই সবজির কথা বলো কিচ্ছু না সব মাটি আর মাটি কিচ্ছু না दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है किसी खाकी पे मक्कर खाक अपनी जिंदगी को जवानी कर पैदा उस पर कि जिसने दी जवानी को এই মাটির পিছনে জীবন দিয়ে তোমার জীবনটাকে মাটি করো না তোমার জীবন যৌবন সেই রবের জন্য উৎসর্গ করো সেই রবের হুকুম পালন করো যিনি এই জীবনকে দান করেছেন দিল লাগানা উঠতে চাহে जो तेरी दिलदार है दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है জীবন শেষ হয়ে যাবে আল্লাহর কালাম ডাকতেছে আমাদেরকে ফিরে আসো অনেক তো দুনিয়ার রং তামাশা দেখেছ এখন একটু রবের দরবারে সেন্তা করে দেখো সেন্তার মজা করো অনেক নামাজ তো তুমি নষ্ট করেছ তোমার জীবনে শান্তি নেই তোমার ঘরের মাঝে শান্তি নেই তোমার স্বামী স্ত্রীর মাঝে মিল নেই সন্তানরা তোমাকে ভালোবাসে না কেউ তোমাকে ভালোবাসে না আসো চেষ্টা করে দেখো কত মজা এই সংস্কার আছে অনেক হারাম গান বাজনা এখান দ্বারা শুনেছ অনেক হারাম দৃশ্য এই চোখ দ্বারা দেখেছ দেখার মজা পাইছ একটু না দেখে একটু চেষ্টা করে দেখো না দেখার মাঝে আরো মজা আমি দেখলাম না এখানে যে কত মজা আমি শুনলাম না এর যে কত মজা একটু না দেখার চেষ্টা করে দেখো কত মজা তুমি দেখার মাঝে সেই মজা নেই যেই মজা না দেখার মাঝে আমার মালিক রেখেছেন হারাম গান বাজনার মাঝে সেই মজা নেই আমার মালিক কোরআনের তেলাতের মাঝে যে মজা আমার মালিক রেখেছেন ঠিক না আজকে যুবকরা খেলার পাগল আজকে যুবকরা আর খেলার জন্য জীবন দিচ্ছে ইহুদিরা প্রেম করছে খ্রিস্টানরা প্রেম করছে ঠিক না ইহুদিদেরকে ভালোবাসে খ্রিস্টানদেরকে ভালোবাসে খেলোয়াড় হিসেবে ভালোবাসে আমি অমুকের পাগল তার কি যোগ্যতা সে ভালো খেলোয়াড় সে অমুক টিমের সদস্য তার খেলা আমার কাছে ভালো লাগে এটা আমাদের যুবকদের অবস্থা যে যুবক আল্লাহ যে যুবককে জিম্মাদারি দিয়েছেন যে যুবকের জিম্মাদারি ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সে সংগ্রামী হোক আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সে ঘর থেকে দুয়ারে দুয়ারে যাবে যে যুবক অন্য পাঁচটা যুবককে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে আজকে সে যুবক খেলার জন্য যাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন সত্য জান্নাত সত্য জাহান্ন সত্য পরকাল সত্য আল্লাহর দেব সত্য আল্লাহর রসুন সত্য আমরা বিশ্বাস করি সব কিছু বিশ্বাস করার পর আমরা কার দিকে শুনতেছি কার জন্য জীবন দিচ্ছি আজকে এসব কিন্তু আলোচনা করি আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আল্লাহর সাথে মহাব্বত তৈরি করব আমরা আল্লাহ রসুলের সাথে মহাব্বত তৈরি করব আল্লাহ দিনকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমরা একসাথে বসব আমরা ফিকির করব আবার আল্লাহর দিন প্রচারের জন্য আমরা কৃতজ্ঞ আমরা যেখানে আড্ডা দিব যেখানেই বসব আমাদের আলোচনা হবে আল্লাহ দিয়ে ঘরে ভাই ভাই যখন একত্রিত হল তখন আলোচনার বিষয় থাকবে দিন আল্লাহ দিন শুধু মসজিদের ব্যাপার না আল্লাহর দিন তো আমার ঘরের সাবজেক্ট আল্লাহ দিন আমার স্ত্রীর সঙ্গে আমার গল্প হবে আল্লাহ দিন নিয়ে আমার সন্তানের সাথে আমার গল্প হবে আল্লাহ দিন পারবো না এটা আমরা দেশ পরিবর্তন করতে পারবো না আমরা সমাজ পাল্টাতে পারবো না কিন্তু আমরা ঘর পারবো না আমার ঘর পাল্টাতে পারবো না ছোট একটা আমল দিই আল্লাহ রাসুল আলী কোন ব্যক্তি যখন তার ঘরে প্রবেশ করে সালাম দিয়ে অনুমতি নিয়ে যখন ঘরে প্রবেশ করবে তখন শয়তান তার অনুসারীদেরকে বলতে থাকে এই ঘরে আমাদের আশ্রয় নাই এই ঘরে আমরা প্রবেশ করতে পারবো এই ঘরে শয়তান আর প্রবেশ করতে পারে না ঢুকতে পারে আরেকটা কথা বলুন কোন ঘরে যদি সত্যি কোন ঘরে যদি ছবি তো সেই ঘরে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাদিসের মাধ্যমে বলছেন আমার কথা সেই ঘর থেকে আল্লাহ রহমতের ফেরেস্তার বের চলে যায় শয়তান সে ঘরে প্রবেশ এই ঘরে কিন্তু আমাদের মৃত্যু হইতে আগে এই ঘরে আমাদের মৃত্যু হইতে এই ঘরে ছবি এই ঘরে আমরা ছবি ছবি রাখবে না কারণ ছবি থাকলে ফেরেস্তা প্রবেশ করবে না নিশ্চয় এ কথা মিথ্যা সত্য এ মিথ্যা না সত্য সত্য কে বলছেন আল্লাহ নবী আজকে আমাদের ঘরগুলোতে অশান্তির অন্যতম কারণ হল আমাদের ঘরগুলোতে ফেরেন তারা প্রবেশ করতে পারে আমাদের ঘরগুলো আমরা যখন ঘরে ঢুকি আমাদের সাথে ঘরে কোনো ব্যক্তি খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লা বলে শয়তান তার কোনো বলে এটা আমাদের একটি খানা নাই এখানে খানা খাওয়া যাবে আর কেউ যখন খানা খায় বিসমিল্লা বলে না শয়তান তার অনুসারীদেরকে বলে চলো হ্যাঁ খানা মা যখন পাক করবে বিসমিল্লা বলে পাক করবে বিসমিল্লা বলে যে কোনো মা যদি পাক করে খাবার পাকায় সে খাবার খাওয়ার পর তার সন্তান গুনাহ করার শক্তি নষ্ট করে দিল তার এবার শক্তি দিল ছোট ছোট আমল কিন্তু অনেক শক্তিশালী অনেক শক্তিশালী অনেক শক্তিশালী আমরা ধর্মগুলোকে সুন্দর করি ইসলাম ধর্মটা এখানে শিক্ষার চেষ্টা করি একটু বুঝার চেষ্টা করি পড়ার চেষ্টা করি হাদিসগুলোকে পড়ি আমার ঘরের মাঝে যেন হাদিসের তালিম হয় প্রতিদিন আমার স্ত্রী আমার সন্তান তাদেরকে নিয়ে হাদিসের জন্য তালিম হয় আল্লাহ রসুল হাদিসের মাঝে বলছেন হাই রকম তোমাদের কাছে সবচেয়ে ভালো হলো সেই ব্যক্তি হাই হাইরকম আহলিহি যে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো আর আমি রসুল্লাহ তোমাদের সাথে ঘোষণা দিচ্ছি আমি আমার স্ত্রীদের কাছে আমাদের ঘরের জীবনকে সুন্দর আমরা নিজেরা যত সুন্দর হব আমাদের স্ত্রী যত সুন্দর হবে সন্তানরা সুন্দর হবে আমি যদি অসুন্দর থাকি আমাদের স্ত্রী সন্তান কিভাবে সুন্দর যেটা শিখবে কোথায় শিখবে সুন্দর হবে কিভাবে রাষ্ট্র সুন্দর হবে কিভাবে আমরা কিন্তু আমলে নিয়েছি আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন দোয়া চাই সকলের কাছে আমার জন্য এবং আমিও সবার জন্য দোয়া করি তো আসলে দাওয়ানা আলহামদুলিল্লাহ درش اللهم صل على محمد وعلى محمد كما صليت على